الو ماہ رمضان الو رمضان الو ماہ رمضان الو رمضان الو ماہ رمضان الو رمضان الو ماہ رمضان الو رمضان اللہ تالار جمان اللہ تالار جا مہان عل رمضان لو رمضان عل رمضان لو رمضان الو ماہ رمضان الو رمضان الو ماہ رمضان الو رمضان الو ماہ رمضان الو رمضان الو ماہ رمضان الو رمضان رحمت مغفرہ تیرے لو سیام مکتی متی تیر اج پیغام رحمت مغفرہ تیرے لو سیام مکتی متی ہونا تیر اج پیغام সহরিও ইফতার আল্লাহর দান সহরিও ইফতার আল্লাহর দান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান তারাবির তিলাওয়াতে শুনি কোরআন লাইলাতুল কাদার রজনী মহান তারাবির তিলাওয়াতে শুনি কোরআন লাইলাতুল কাদার রজনী মহান ত্যাগে আর সংযমে গড়ি আখলাক পাপ ছেড়ে পুণ্যের পড়ি যে পোশাক ত্যাগে আর সংযমে গড়ি আখলাক পাপ ছেড়ে পুণ্যের পরি যে পোশাক যিনি সৃজেছেন তার এ যে ফরমান যিনি সৃজেছেন তার যে ফরমান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান আত্মাও দেহ যার কলসিত হায় ধুয়ে সাফ হয়ে নাও এই ঝরনায় আত্মাও দেহ যার কলসিত হায় ধুয়ে সাফ হয়ে নাও এই ঝরনায় সৌমের ইবাদাতে পূর্ণ অসীম হুরগিলিমান পড়ে লাখো তসলিম সৌমের ইবাদাতে পূর্ণ অসীম ভরে গেল মান পরে লাখো তসলিম পৃথিবীতে নেমে আসে জান্নাতি ঘ্রাণ পৃথিবীতে নেমে আসে জান্নাতি ঘ্রাণ এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান আল্লাহ তালার যে করুণা মহান আল্লাহ তালার যে করুণা মহান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান এলো মাহে রমজান এলো রমজান